আলকামাহ রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত তিনি বলেন আমি সিরিয়া গেলাম মসজিদে দুরাকাত সলাত আদায় করে দোয়া করলাম হে আল্লাহ আমাকে একজন সৎ সাথী মিলিয়ে দিন তখন আমি একজন বৃদ্ধকে আসতে দেখলাম তিনি ছিলেন আবু দর্দা রদাল্লাহ তাল্লাহ্ন তিনি যখন আমার নিকটে আসলেন তখন আমি বললাম আশা করি আমার দোয়া কবুল হয়েছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথাকার লোক আমি বললাম আমার ঠিকানা কুফায় তিনি বললেন তোমাদের মাঝে নাবি সাল্লাহ আলাইসাল্লামের জুতা বালিশ ও অজুর পাত্র বহনকারী আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন কি বিদ্যমান নেই তোমাদের মাঝে কি ওই ব্যক্তি নেই যাকে শয়তান হতে নিরাপদ করে দেয়া হয়েছে অর্থাৎ আম্মার রদিয়াল্লাহ তাল্লাহ্ন তোমাদের মাঝে কি গোপন তথ্যাভিজ্ঞ ব্যক্তিটি অর্থাৎ হুজাইফা রদিল্লাহ তাল্লাহ্ন নেই যিনি ব্যতীত এসব গোপন রহস্য অন্য কেউ জানে না আমি বললাম আছেন অতপর তিনি জিজ্ঞেস করলেন ইবনু মাসুদ রদিল্লাহ তালাহ ওয়াল্লাইলি কিভাবে পড়েন আমি বললাম ওয়াল্লাইলি ইজা ইয়াকশা ওয়ান্নাহারি ইজা তাজাল্লা ওয়াজ্জাকারি ওয়ালুনসা এভাবে পড়েন তিনি বললেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম আমাকে সুরাটি সরাসরি এভাবে পড়তে শিখিয়েছিলেন কিন্তু এসব লোক বারবার বলে আমাকে এ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে